মাজলুমেরা ভয় পেও না আর আওয়াজ তোলো আল্লাহু আকবার মাজলুমেরা ভয় পেয় না আর আওয়াজ তোলো আল্লাহ আকবর মাজলুমেরা ভয় পেয় না আর আওয়াজ তোলো আল্লাহ আকবর আর পিছে নয় সামনে চলো ছাড়ো না হুঙ্কার আর পিছে নয় সামনে চলো ছাড়ো না হুঙ্কার আর পিছে নয় সামনে চলো ছাড়ো না হুঙ্কার মাজলুমেরা ভয় পেয় না আর আওয়াজ তোলো আল্লাহ আকবর মাজলুমেরা ভয় পেয় না আর আওয়াজ তোলো আল্লাহ আকবর নারী পুরুষ মারছে পুড়ে করছে নির্যাতন দেশ ছেড়ে সব দিচ্ছে পাড়ি হচ্ছে নির্বাসন নারী পুরুষ মারছে পুড়ে করছে নির্যাতন দেশ ছেড়ে সব দিচ্ছে পাড়ি হচ্ছে নির্বাসন এইভাবে আর করবে কত শেষ হবে কি তার এইভাবে আর করবে কত শেষ হবে কি তার এইভাবে আর করবে কত শেষ হবে কি তার মাজলুমেরা ভয় পেও না আর আওয়াজ তোলো আল্লাহু আকবার মাজলুমেরা ভয় পেও না আর আওয়াজ তোলো আল্লাহু আকবার অসহায় শিশু নারী পুরুষের রক্তের বন্যা আকাশ বাতাস বাড়ি মাজলুমের রুল কান্নাম অসহায় শিশু নারী পুরুষের রক্তের বন্যা আকাশ বাতাস ভারী মাজলুমের রুল কান্না আর কত সৈব জালিমের বর্বর অত্যাচার আর কত সৈব জালিমের বর্বর অত্যাচার আর কত সইব জালিমের বর অত্যাচার মাজলুমেরা ভয় পেয় না আর আওয়াজ তুলো আল্লাহু আকবার মাজলুমেরা ভয় পেয় না আর আওয়াজ তুলো আল্লাহু আকবার রোহিঙ্গাদের জন্য দেশের সীমান্ত খুলে দাও মুক্তির তোর এবার মানবতার হাত বাড়াও রোহিঙ্গাদের জন্য দেশের সীমান্ত খুলে দাও মুক্তির তোর এবার মানবতার হাত বাড়াও আসলো সুযোগ আনসারীদের ভূমিকা রাখার আসলো সুযোগ আনসারীদের ভূমিকা রাখার আসলো সুযোগ আনসারীদের ভূমিকা রাখার মাজলুমেরা ভয় পেয় না আর আওয়াজ তোলো আল্লাহ আকবার মাজলুমেরা ভয় পেয় না আর আওয়াজ তোলো আল্লাহ আকবার টকবগিয়ে উঠুক রক্ত সকল মুমিনের প্রতিবাদে জাপিয়ে পড়ো জালিম তাগুতের টকবগিয়ে উঠুক রক্ত সকল মুমিনের প্রতিবাদে জাপিয়ে পড়ো জালিম তাগুতের হায়দারি সে বীর চেতনায় জাগো রে আবার হায়দারি সে বীর চেতনায় জাগো রে আবার হায়দারি সে বীর চেতনায় জাগরে আবার মাজলুমেরা ভয় পেয় না আর আওয়াজ তোলো আল্লাহ আকবার মাজলুমেরা ভয় পেয় না আর আওয়াজ তোলো আল্লাহু আকবার মাজলুমেরা গর্জে উঠো ঘটাও রে বিপ্লব বিশ্ব শৈতান বেমানদের দাও গুড়িয়ে সব মাজলুমেরা গর্জে উঠো ঘটাও রে বিপ্লব বিশ্ব শৈতান বেমানদের দাও হটিয়ে সব যুদ্ধ জিহাদ মুদের তরে মুক্তির হাতিয়ার যুদ্ধ জিহাদ মোদের তরে মুক্তির হাতিয়ার যুদ্ধ জিহাদ মুদের তরে মুক্তির হাতিয়ার মাজলুমেরা ভয় পেও না আর আওয়াজ তোলো আল্লাহু আকবার মাজলুমেরা ভয় পেও না আর আওয়াজ তোলো আল্লাহু আকবার আর পিছে নয় সামনে চলো ছাড়ো না হুঙ্কার আর পিছে নয় সামনে চলো ছাড়ো না হুঙ্কার আর পিছে নয় সামনে চলো ছাড়ো না হুঙ্কার মাজলুমেরা ভয় পেও না আর আওয়াজ তোলো আল্লাহু আকবার মাজলুমেরা ভয় পেও না আর আওয়াজ তোলো আল্লাহু আকবার আকবার আর কানিরা ভয় পেয় না আর আওয়াজ তুলো আল্লাহ আকবর আফগানিরা ভয় পেয় না আর আওয়াজ তুলো আল্লাহ আকবর কাশ্মীরিরা ভয় পেয় না আর আওয়াজ তুলো আল্লাহ আকবর চচনিয়ারা ভয় পেয় না আর আওয়াজ তুলো আল্লাহ আকবর